www.almodina.com আমাদের দেশে আহলে হাদিস নামধারী ভাইয়েরা বলেন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে মাওলা বলা শিরিক আমরা দুরু শরীফের মধ্যে বা হজরত নবী করিম সাল্লাহ আলহে ওয়াসাল্লামের নাম নেওয়ার সময় সৈয়দিনা ওয়া মাওলানা মুহাম্মদ একথা বলে থাকি তারা বলেন এটা শিরিক নবীর নামের আগেও সৈয়দিনা বলা যাবে না মাওলানাও বলা যাবে না আর যারা দাওরাই হাদিস পাশ করে কিংবা আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করে এদেরকেও দেশবাসী মাওলানা বলে এরা বলে এটা শিরিক এদেরকেও মাওলানা বলা যাবে না এই সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল বলা হয়েছিল যে সুরায়ের তাহারিমের চতুর্থ নম্বর আয়াত فإن الله مولاه وجبريل وصالح المؤمنين নিঃসন্দেহে আল্লাহ জিবরিল আমিন এবং মোমেনদের মধ্যে যারা ন্যাক্কা এরা হল নবীর মাওলা আল্লাহ নিজে সুরায় তাহারিমের চার নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ মাওলা জিব্রাইল মাওলা মোমেনদের মধ্যে যে নেককার সেও মাওলা কার মাওলা নবীর মাওলা তো যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে মাওলা বলা শিরিক হয় তা আল্লাহ পাক এখানে নিজকে নিজে মাওলা বলার পাশাপাশি জিব্রিল আমিনকে মাওলা বললেন এবং নেককার মোমেনদেরকেও মাওলা বললেন তো শিরিক তো আল্লাহ নিজেও করলেন শিরিক আল্লাহ নিজেও শিখাইলেন আল্লাহ ইয়াজুবিল্লা হাদিস হওয়ার দান্দায় কোরআন শরীফ ভুলে গেছি বাস আল্লাহ ছাড়া কাউকে মাওলা বললে শিরিক হয় এটাকে আমি বলি শিরিকের হায়জা হায়জা মানে কলেরা কারো কারো আছে শিরিকের কলেরা লাগে তা আহলে হাদিস বাইদেরও শিরিকের কলেরা লাগবে যেখানে সেখানে শিরিক সাজা এলে আমালের মতো কিতাব যে কিতাবের লেখা শাইকুল হাদিস আল্লামা সাকারিয়া রহমতুল্লাহ আলে যাকে পুরা দুনিয়া শাইকুল হাদিস বলে সাইফুল হাদিস মানে হাদিসের মুরব্বী আবু দাউদ শরীফ পড়াইছেন বুখারি শরীফ পড়াইছেন এবং মহাত্মা ইমাম মালেকের ব্যাখ্যা লিখে গেছেন আরবি ভাষায় বিশ খণ্ডে এই কিতাবটি ছাপার পরে আরব বিশ্বের একজন মালিকী মতাবের আলেন বলতেছেন যে এই কিতাবের লেখক নিজকে নিজে লিখেছেন আমি হানফি যদি তিনি নিজকে নিজে হানফি না লিখতেন তা আমরা মনে করতাম তিনি মালিকি কারণ কিতাবটি মালিকি মধাবের তো মালিকি মধাবের কিতাবের ব্যাখ্যা এমনভাবে তিনি করছেন যে বহু মাথালা আমরাও খোঁজ পাই না উনি এগুলো বের করে দিয়েছেন তাহলে চিন্তা করুন উনি কত বড় উঁচা পায়ার আলেন দিয়ে সালামা জাকারিয়া রহমতুল্লাহ আল ওনার লিখিত কিতাব ফাজা এলে আমাল জগতের লক্ষ লক্ষ মসজিদে অন্তত দৈনিক একবার তো এটা পড়া হয় এলে আমার তাবলিগি ভাইয়েরা এটা পড়ে শুনেন এই কিতাবটা নাকি সিরিকের কিতাব আমার আহলে হাদিস ভাইয়েরা ন্যাটও দিয়েছে এটা সিরিকের কিতাব কেন সিরিক কিতাবের ভূমিকায় তিনি লিখেছেন যে আমাকে সাজা এলে কোরআন সাজা এলে এলেন সাজা এলে সাদাকাত সাজা এলে নামাজ এলে জাকাত এলে হজ সাজা এলে তাবলিগ এগুলোর ব্যাপারে লিখতে আদেশ করেছেন আমার চাচা বানিয়া তাবরিজ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ তো চাচা যখন আদেশ করছেন লেখার জন্য তো চাচাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি কিতাবটি লিখি এই এরা পাইছি পাইছি সন্তুষ্ট করবে আল্লাহকে আর উনি বলেন চাচাকে সন্তুষ্ট করার জন্য কিতাব লিখছেন এই তো শিরিক হয়ে গেছে এখন দেখেন আমরা অনেক সময় পিতামাতার খেদমত করি যাতে পিতামাতা সন্তুষ্ট হয় হাজি শরীফে আছে আল্লাহ রাবুল আলমিনের রেজা তার খুশি আর রাজে ফি রেজাল দেয় পিতা মাতা রেজা আর খুশির মধ্যে নিহিত তাহলে এখানে হাদিসও তো বলা হইল যে পিতা মাতাকে খুশি করো আল্লাহ খুশি হবে তো যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করা শিরিক হয় তো তাহলে আল্লাহ মাহফুরুক নবীও শিরিক করছেন বলে গেছেন পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি তাই পিতা মাতাকে খুশি করো তো এই জন্য আমি বলি শিরিকের হায়দা শিরিকের কলেরা লাগবে এই যেখানে সেখানে এটা শিরিক এটা শিরিক একমাত্র এরাই বোঝে অন্য কেউ বোঝে না তাও বুঝার দৌড়কতরূপ বাংলা বুখারি শরীফ বাংলা অনুবাদ আরবিতে পড়ার যোগ্যতা নেই যেমন কথায় কথায় বলতে হয় আজকে এক ভাই আমাকে ন্যাটে দেখাইলেন গত একদিন আগে তারাবির নামাজ বিশ টাকা পড়বো না আট টাকা তারাবের আগ দিয়ে এখানে কিছু বয়ান হয়েছিল তাহলে হাদিস ভাইয়েরা ওনারা পছন্দ করেননি এই বয়ানে গায়ে লাগছে আগুন যার কারণে ন্যায়টে ওনারা দিয়েছে হয়তো আরও আগেও দিয়েছে দিল কি আমাদের এখানে যে মিজান লাইব্রেরি আছে এই লাইব্রেরির একটি বোখারি শরীফের প্রথম পৃষ্ঠার ছবি দিছে এই দেখেন বোখারি শরীফ আমার নাম দিয়ে যে ওনার এই মাদ্রাসার পার্শ্ববর্তী লাইব্রেরি মিজান লাইব্রেরিতে এই বোখারি শরীফ সাফসের দেওয়বন্দের অমক কুতুবখানা থেকে এই কিতাবের মধ্যে দেখেন বোখারি শরীফে লেখা আছে কিতাবুল তারাবি আর মুফতি দেলোয়ার সাহেব বলেন এই হাদিসটা ইমাম বোখারি লিখেছেন কিতাব তাহাজুদে উনি বলতেছেন তাহাজুদ অধ্যায় এই দেখেন বোখারিতে লেখা আছে তারাবি অধ্যায় তাহলে মুফতি সাহেব নিজে এটা তো ভুল হইতে পারে না ইচ্ছাপূর্বক মিথ্যা বলছেন ইমাম বোখারের উপরও মিথ্যা নবীর উপরও মিথ্যা তো যে ভাই আমাকে দেখাইলেন বোখার ওই পৃষ্ঠার ফটো ওনার নেটের মধ্যে আছে বোখারি শরীফ যে নস্খা যে কপি উনি দেখাইলেন এটার চতুর্দিকে আছে হাসিয়া মানে টিকা আর বিতর অংশ হল বোখারি শরীফের হাদিস ভিতরে হল হাদিস চতুর্দিকে হলো টিকা তো ভিতরে যেখান সেখান হলো বোখারি শরীফ আর চতুর্দিকে যে আছে পৃষ্ঠার এটা হলো বোখারি শরীফের টিকা ওই টিকার মধ্যে লেখছে তারাবি আর বোখার ভিতরে যেটা বোখার এর মধ্যে আছে কিতাবুত তাহাজুদ তো তাহলে এখন দেখেন উল্টা দোষ দিল যে মুফতি দালা সাহেব মিথ্যা বলছেন বোখার উপরে এবং নবীর উপরে অথচ তো কিতাবুত তারাবি লেখেন নেই বোখারিতে লেখা আছে কিতাবুত যুগ টিকাওয়ালার উপরে লেখছে তারাবি তো তাহলে টিকাওয়ালার কথা এনে বলল কি এই দেখেন বোখারিতে আছে তারাবির কথা তাহলে মিথ্যাটা কে বললো বোকা কে দিল কিন্তু এখন জনগণ যারা কোনটা টিকা কোনটা বোকারি এটা নিম্নে করতে পারে না বোঝে না এদের উপরে বিচার ছেড়ে দিয়েছে তো এবার আপনাদের উপরে বিচার ছেড়ে দিলাম আপনারাই দেখুন মুফতি দালা সাহেব কত বড় মিথ্যাবাদী বা দোকাবাদ কি জানি লিখে তা এখন আমি বলি যিনি এই কথাগুলো ন্যাটে দিয়েছেন ওনার উপরে বিচার ছেড়ে দিলাম যে টিকার কথা এনে বললেন বোখারি সাহেব লিখছেন এটা কত বড় মিথ্যা হলো ইমাম বোখারির উপরে তাহলে আরেকজনের মিথ্যা দেখেন নিজের মিথ্যাটা দেখেন না এটা তো জেনে বুঝে দোকান যে ইমাম বুহারে তো কিতাবের ভিতরে এ কথা লেখেন লেখছে লিখছে টিকাওয়াল ওইটা এনে মুফতি দালাশায় মিথ্যা বলে এরপরে আর এক কথা লেখছে যেটা হাস্যকর ব্যাপার যে আসলে তো উনি সুফিবাদী ওনার নিজস্ব মত প্রচারের মাধ্যমে সুফিবাদ প্রতিষ্ঠা করতে চান সুফিবাদ যদি তারাবির নামাজ বিশ্বাকাত বলা এবং পড়া সুফিবাদ হয় তো তাহলে মক্কায় মক্কার রমার হারম শরীফে তারাবি বিশ্বাকাত হয় হুজুর সাল্লামের জমানা থেকে নিয়ে আজ পর্যন্ত বিশ্বাঘাত হয়ে আসছে এবং ইমাম বুখারের ওস্তাদ ইমাম আবু বকর এবনে আবি সাহেব রাহেমহল্লা তার সংকলিত হাদিসের কিতাব আল মোসান্নাফের মধ্যে হজরতে এবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন বিশ্বাঘাত তো তাহলে নবী ও সুফিবাদী সাহাবা কারাম তারাবি বিশ্বাঘাত পড়ছেন সুফিবাদী হজরতে তাবেইন তাবে তাবিন আইমাই মুস্তাহিদিন কোন মজহাবের ইমাম বিশ্বাঘাতের কম পড়েন নাই বলেন নাই সুফিবাদী আর এখনো যে মক্কা শরীফ বিশ্বাঘাত করা হয় তো মক্কাওয়ালারা সব সুফিবাদী মদিনা শরীফ নবীর মসজিদে বিশ্বাঘাত করা হয় তো এরাও সুফিবাদী এরা যদি সুফিবাদী হয় তো আমার সুফিবেদী হইতে আপত্তি কিছু ইমাম শাহি রহমতুল্লাহ আলাই হুজুর সাল্লা সাল্লামের বংশীয় লোকদের খুব বেশি প্রশংসা করতেন অনেক বেশি প্রশংসা করার কারণে কেউ কেউ বলতো সাফি রাফিজি হয়ে গেছে তো উনি এদের জবাব দিচ্ছেন একটা শেয়ারের মাধ্যমে কবিতার মাধ্যমে ওনার শের ছিল লাতা সাদা সাতালাই আন্নি লাতা সাদা সাতালা আন্নি যদি নবী এবং নবীর বংশের মহব্বত বেশি করা রাফিজি হয় তো পুরা দুনিয়ার মানুষ আর দিন জাতিকে সাক্ষী রাখলাম আমি সাফি রাফিজি তো ঠিক তেমনিভাবে যদি তারা বিশ্বাকাত করলে বিশ্বাকাতের কথা বললে সুফিবেদী হয় তা আমি পুরা দুনিয়ার মানুষের জিন জাতিকে সাক্ষী বানায় আমি সুফিবেদী নবী যদি বিশ্বাকাত করতে পারেন সাহাবাকারাম করতে পারেন সমস্ত ইমামরা করতে পারেন তাবেরিনরা করতে পারেন তাবে তাবে এটা করতে পারেন আর এখনো মক্কায় মোকারমা বিশ্বাঘাত হয়ে যাচ্ছে মুদিনে মোনামায় বিশ্বাঘাত হয়ে যাচ্ছে আর আমরা ফলে এটা দোষ এটা হয় দোকা এটা হয় মিথ্যা এটা হয় সুবিবাদী এই হলো আহলে হাদিসের বাস্তব রূপ একজনের জবাব দেয় আব্দুর রজাক বিন ইউসুফ এদের মুখপাত্র জবাব দেয় কি কয় না মক্কা শরীফে বিশ্বাঘাত হয় না ওটা আমরা যে টেলিভিশনে দেখি বা যারা এটাকাত করতে যায় বা ওমরা করতে যায় দেখে বিশ টাকাত হয় কয় দেখেন এক ইমাম দশ টাকাত পড়ায় তার মানে এই একটা দশ টাকার শেষ এরপরে আরেক ইমাম এসে দ্বিতীয় জমাত করে আরো দশ টাকা বিশ টাকার তো হয় না দেখছেন জব কি তো এখানে জমাত হয় দুইটা এক জমাতে দশ টাকা হয় আরেক জমাতে দশ টাকা হয় এখন আমার প্রশ্ন আপনারা তো আট টাকাতে কথা বলেন তো আপনি যদি দুই জমাতে বলেন তো দশ টাকা হইল তো দু রেখাত কেন বাড়াইলেন এটার জবাবটা কি আপনারা তো বলেন তারা যে আট টাকার তো যদি ওইখানে দুই জমাতে হয় মেনে নিলাম তাহলে ওনারা তো দশ টাকা পড়াইলেন দুই টাকা কেন বেশি পড়াইলেন এর জবাবটা আপনি কি দিবেন আচ্ছা দুই নম্বর কথা যে যদি এরা দুই জমাতে করে তাহলে এক জমাতের পরে সব মসলে ইমাম সাহেব চলে যায় মক্কা যারা টেলিভিশনে দেখছেন বা যারা অমরা করতে গিয়ে দেখছেন এক টাকা করতে গিয়ে দেখছেন দশ টাকাতের পরে সব চলে যায় নতুন মুসলিম নতুন ইমাম এসে বাকি দশ টাকা পড়ায় না এরাই পড়ে এরাই করে এমনকি হাজরা সোদাইসি দামাত দরকার হুম উনি একাও বিশ টাকা একসাথে করা যাবেন তো তাহলে বোঝা গেছে ওনারা বিশ টাকা পড়েন এমনকি ইমাম সাহেবের পার্শ্বে আরেকজন বিজ্ঞ আলেম থাকেন হারম শরীফে ওনাদেরকে বলা হয় মোসাহেদ ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা কি দুই ভিন্ন করে করেন উনি হাসতেন এবং বললেন হাদা তাহাক্কুমুন এটা মন গড়া কথা আমরা বিশ টাকাতে করি যদি মেনেও নেয় দশ পড়ে তাহলে প্রথম জমাতে দশ টাকাত পড়লো এগুলো বিটির কই শেষ জমাতে না বিটির পড়ে বিটির তো একবার যদি জমাত দুইবার হইতো তো বিক্রিরও তো দুইবার হইতো তো বিতির কোনো শেষে একবার হয় তার মানে প্রথম জমাতে দশ টাকা ঘুমে যায় ইমাম সাহেব ঘুমায় এরপর যখন দ্বিতীয় জমাত শেষ হয় এরপরে সবাই আবার উজু করে এসে বিটির জমাতে শরিক হয় এই অবস্থা এই হলো আহলে হাজির বাজের হাস্যকর ব্যাপার আবার জবাব দেখি মক্কা শরীফ মদিনা শরীফ এখনো তুরস্কদের ক্ষমতা চলে ওদের বয়ে সৌদি সরকার বিশ্বাঘাত হয় হ্যাঁ, আল্লাহর বয় বাদ দিয়ে তুরস্কের বয়ে পড়ে তো যদি আল্লাহর বয় বাদ দিয়ে আরেকজনের বয়ে পড়ে এটা শিরিক নজরে আসে না শুধু আল্লাহ খান নবীকে মাওলানা বললে শিরিক হয় আলেমকে মাওলানা বললে শিরিক হয় আর তুর্কিদের বয়ে বিশ্বাঘাত করলে শিরিক হয় না তো এত বড় শিরিকের কথা আপনারা বলতেছেন এরপর আপনারা মুভমেন্ট আর হানাফিরা সব বসে আল্লাহ মাফ করুন কত সুন্দর প্রশ্ন কি প্রশ্ন তো সাহাবিদের মজাব কি ছিল আমাদের তো মজাব কি কারো সাহাফি কারো মালিকি কারো হামদেলি তো সাহাবিদের মজাব কি ছিল কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো পাঁচজন সাহাবি দেখছেন পাঁচজন পরে ইমাম মালিক সাহ কাউকে দেখেননি সাফি সাহাবত দেখেননি আহমদ বিন হাম্বল সাহাবত দেখেননি এরা পরে তো মাধা হইল করেন এদের আগে যে সাহাবাই কেরামের জমানা গেল ওনাদের কোন মজা ছিল প্রশ্ন কর মনোহজন কত ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা যদি সাগর থেকে পানি ব্যবহার করতে চাই তো সাগর হাত দিলে কি এখন লাভ পাবো তো সাগরের পানি আমরা পাই নদীর মাধ্যমে যখন জোয়ার আসে সাগরের পানি নদী হয়ে আসে বাটা হলে পাহাড়ের পানি নদী হয়ে নামে তো তাহলে সাগরের পানি আমরা পাইতেছি নদীর মাধ্যমে যে সাগরের কিনারায় আছে তার নদী দরকার আছে সে তো সরাসরি সাগরে পানি পায় নাকি তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তো শরীয়তের সাগর এলেমের সাগর সাহাবা কেরাম তো তার কিনারায় আছে নদীর দরকারটা কি ওনারা সরাসরি রাসুল থেকে শিখে আমল করছেন আমাদের মজাবের দরকার ছিল না আমরা তো সাড়ে চোদ্দশো বছর পরে সাগর থেকে অনেক দূরে তো সাগর থেকে যারা দূরে এদের সাগরের পানি ব্যবহার করতে হলে নদী ছাড়া বিকল্প ব্যবস্থা আছে এই নদী তো এই জন্য আমাদের মধাব লাগে মধাব মানে হলো রাস্তা এই সাগর থেকে রাস্তার মাধ্যমে নবীর এলেন এখানে আসছে অলুমি নবুয়ত আসছে তা আমাদের মধাবের দরকার সাহাবাই কারামের কি মজাবের দরকার দুই নম্বর কথা সাহাবাই কারামেরও মধাব ছিল নবীর বর্তমান কেমনে ছিল তিরমিজি শরীফে হাদিস আছে রসোল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত মোয়াজ এবনে জবাল রাজি আল্লাহ তালহুকে যমনের গভর্নর বানাইয়া পাঠাইলেন পাঠানোর সময় বলতেছেন মোয়াজ বিচার আকার যদি করতে হয় কি ফর্মুলায় করবা কিসের উপর ভিত্তি করে করবা জবাব দেন আল্লাহর কিতাবের ফর্মুলায় করব কিতাবুল্লাহ তো যদি আল্লাহর কিতাবে না পা ফাইল্লাম তাজিদ ফি কিতাব ইল্লাহ নবী বলতেছেন ফাইল্লাম তাজিদ যদি আল্লাহর কিতাবে না পাও তখন কি করবা তো তখন করবো নবীর সুন্নত দিয়ে ফাইল্লাম তাজিদ ফি সুন্নতে রাসুলিল্লাহ নবীর সুন্নতে যদি না পাও তখন কি করবা তখন বলেন আস্তাহিদু বেড়াই তখন আমি কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করে সিদ্ধান্ত পেশ করবো নবী করিম সাল্লাহ আল্লাহ তাকে প্রশংসা আদায় করলেন আলহামদুলিল্লাহ নদীর নদীর প্রতিনিধিকে সঠিকভাবে সিদ্ধান্ত দেওয়ার নিয়ম নীতি আল্লাহ পাক তার অন্তরে ঢেলে দিয়েছেন এই জন্য আল্লাহর সমস্ত প্রশংসা তিরমিন শরীফের হাদিস তো তাহলে হজরত মহাজ বিন জাবাল যে ইয়ামনে পাঠাইলেন ইয়ামানবাসীরা সেখানে কার কথা শুনত হজরত মহাজের কথা শুনত উনি যেভাবে বলতেন এভাবেই করতেন এটার নামে তাকলিফ কারণ ইয়ামনবাসীরা সবাই তো নবীকে দেখেননি পাইছেন নবীর সাহাবি তো সাহাবি যা বলেন তাই মানছেন এটাকেই বলে মজহাব এটাকে বলে তাকলিফ তো ঠিক এরকম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন হাদিসের ব্যাখ্যা যেভাবে দিয়ে গেছেন আমরা এভাবে মানি এটাকে বলে মধাবার তাকলিফ তো সাহাবাই কারামও তাকলিফ করছেন যেমন কুফায় হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালাহুকে পাঠাইছেন হজরতে ওমরে ফারুক রাজিয়াল্লাহ তালাহু পাঠাচ্ছেন তো পাঠাচ্ছেন কুফাবাসীর কাছে চিঠিতে লিখছেন কি লিখছেন ও আমি আমার উপরে তোমাদের জন্য আবদুল্লাহ এবনে মসুদকে অগ্রাধিকার দিলাম তার মানে রাষ্ট্র পরিচালনার জন্য যে পরামর্শদাতা লাগে মুশির আবদুল্লাহ এবনে মসুদ আমার একজন পরামর্শদাতা আর মুশির ছিল এমন একজন বিজ্ঞ ব্যক্তিকে তোমাদের উপর রাখতে কুফায় পাঠিয়ে দিলাম এই যেভাবে বলে এভাবে চলবে তাহলে কুফাবাসীরা আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালামুর কথা মেনে চলতেন এটাকে বলে তাকলিফ এটাকে বলে মজাব এখন প্রশ্ন কথা হলে ওনাদের নামে মজাব হলো না কেন মজাবে আবদুল্লাহ ইবনে মাসুদ বা মজাবে মোয়াব এগুলো কেন হইল না মজাবে অবুলিফা কেন হইল এটার কারণ হইল ওনাদের যে মজাবগুলো ছিল এগুলো একসাথে এক সিরিয়ালে এভাবে পাওয়া যায় না এবং সকল মশালার ক্ষেত্রে পাওয়া যায় না আর ওই চার ইমামের মজহাব চার ইমামের ব্যাখ্যা এগুলো কিতাবাদিতে পাওয়া যায় আলেমদের মধ্যে পাওয়া যায় এক সিরিয়ালে পাওয়া যায় মানতে সুবিধা এই জন্য এগুলো প্রসিদ্ধ হয়ে গেছে ওগুলো প্রসিদ্ধ হয়নি আবার জবাব দেয় আল্লাহ প্রশ্ন করে তো আল্লাহর নবী কোন মজাব মানতেন নবী মজাব মানলে আমরা মানব নবী কোন মজাব মানতেন প্রশ্ন আরে নবী তো শরীয়তের উৎস উনি মজাব মানবেন কেন যেমন ধরেন আমাদের প্রত্যেক দেশেই একজন হন প্রধানমন্ত্রী এরপরে বাকিরা কেউ শিক্ষামন্ত্রী কেউ অর্থমন্ত্রী কেউ বনমন্ত্রী কেউ পশুমন্ত্রী পানিমন্ত্রী অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী এরকম মন্ত্রী হয়তো আচ্ছা এখন যদি কেউ প্রশ্ন করে যে প্রধানমন্ত্রী কোন মন্ত্রীকে মানেন এই প্রশ্নটা ঠিক হবে আরে উনি তো সত্যায়ন করেন মন্ত্রিত্ব ভাগ করেন দায়িত্ব উনি দেন উনি আরেক মন্ত্রী কোন মন্ত্রী মানেন এটা প্রশ্ন কেন আসবে মন্ত্রীরা না ওনাকে মানবে তো নবী কোন মধ্যাপ মানেন এই দেখা প্রশ্ন আহলে হাদিস বাইদের জন্যই সাজে এরকম প্রশ্ন করতে পারে অন্যের জন্য সাজে না নবী মধাব মানবেন কেন আলারা নবীকে মানবে আবার প্রশ্ন ও মধাব তো চারটা তাহলে এক মধাব মানলে ইসলামের চার ভাগের এক ভাগ মানা হইল পুরা তো মানা হইল না কি সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করি ঢাকা শহর কয়টা ঢাকা শহর কয়টা একটা এই শহরে পশ্চিম দিক থেকে ঢুকার রাস্তা আছে গাবতলি ব্রিজ দিয়ে পূর্ব দিক থেকে কাঁচপুর ব্রিজ দিয়ে উত্তর দিক থেকে টঙ্গী ব্রিজ দিয়ে দক্ষিণ দিক থেকে বাবুবাজার ব্রিজ দিয়ে আরও ব্রিজ আছে চারটার কথা কইলাম সেটা প্রধান এখন আপনি ঢাকা ঢুকার সময় একসাথে চার রাস্তা দিয়ে ঢুকতে পারবেন কটা দিয়ে ঢুকবেন একটা দিয়ে একটা দিয়ে ঢুকার পরে যদি এই আহলে হাদিসের মধ্যে কোনো দেহাঙ্গাম বলে যে ডাকার চার ভাগের এক ভাগে ঢুকা হয়েছে তোমার ডাকা ঢুকা হয়নি কেন তুমি এক রাস্তা দিয়ে ঢুকছো ঠিক হবে কথা ঠিক এরকম ভাবে প্রত্যেক মজাব মোকাম্মল শরীয়ত যেই মজাব দিয়ে ইসলামে ঢুকবেন পুরা ইসলামে ঢুকা হবে মজাব মানে রাস্তা মানে রাস্তা যে রাস্তা দিয়ে ঢুকবেন পুরো ইসলামে ঢুকে হবে তার চার ভাগের এক ভাগে ঢুকে হবে না যে রাস্তা দিয়ে ঢুকবেন ঢাকায় ঢুকে হবে ঢাকাতে তো তোমার ঢুকা হয় নাই তুমি চার রাস্তা দিয়ে ঢুকো নাই এটা যেরকম ব্যাখ্যা প্রশ্ন এটা এরকম ব্যাখ্যা প্রশ্ন দুই নম্বর তোমরা কথায় কথায় বোখারি বলো আমরা তো প্রশ্ন করতে পারি যে নবী কি বোখারি মানতেন না মুসলিম কোন হাতে কিতাব মানতেন না এই প্রশ্ন এরকম দেখা তো তোমরা যখন আমাদের উপরে প্রশ্ন করো নবী কোন মজহাব মানতেন আমরা প্রশ্ন করব নবী কোন কিতাব মানতেন কিতাব তো নবীর পরে সংকলন হয়েছে তো পরের সংকলিত কিতাব তা মানার প্রশ্ন আসে না কিতাব তো নবীকে মেনে সংকলন হয়েছে ঠিক তেমনিভাবে মজহাব নবীকে মেনে সংকলন হয়েছে নবীর মজহাব মানার প্রশ্ন আসে না যেরকম নবীর কিতাব মানার প্রশ্ন আসে না আমরা কোরআন শরীফ যে পড়ি এটাকে বলে তারা হাফ হজরতে হাফসা একজন প্রসিদ্ধতম কারি ওনার কেরাত অনুযায়ী কোরআন শরীফ পড়ি কোরআন শরীফ মোট সাত রকমে পড়া যায় এই জন্য আপনারা বোঝে না কেরাতে সাবা সাবা মানে সাত সাত রকমে পড়া যায় যেমন সুরায় ওয়াদ্দোহা আমরা পড়ি কীভাবে ওয়াদ্দোহা ওয়াল্লাইলে ইজা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা খালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আরেকটা রাত কি ইজা মা মা পালে ওয়ালাল এটাও একটা রাত আছে এটা এরকমও সেরকমও তো এখন আমরা তো এক রাতে পড়ি সাতটা রাত্রি একসাথে পড়া সম্ভব হবে ওয়াব্দ হা বললে তো ওয়াব্দ হে আর পড়া হইল না আর ওয়াব্দ হে পড়লে তো ওয়াব্দ হা পড়া হইল না একটা পড়লে আটটা বাদ যাবে এখন যদি প্রশ্ন আল হাদিস ভাইরাও কিন্তু ইমাম হাফসের কেরাত অনুযায়ী কোরআন শরীফ পড়েন তো সাত কেরাতের এক কেরাত পড়েন তার মানে কোরআনের সাত ভাগের একবার পড়া হয়েছে তাহলে এই প্রশ্ন এখানে কেন এক মধ্যাম মানলে ইসলামের চার ভাগের এক ভাগ মানা হইল বাকিটা মানা হইল না এটা হলো দেখা পাওয়া উদ্ভব কথাবার্তা মানুষের বুঝবুদ্ধি বিদায় নেয় যদি তাকলিদ ছেড়ে দেয় ইমাম মানা ছেড়ে দেয় তো বুঝবুদ্ধি এভাবে বিদায় নেয় তখন ধোকার রাস্তা ছাড়া এদের আর গতি থাকে না তাই মানুষকে বিভ্রান্ত করে আর ধোকা দেয় এই মিথ্যা বলে একটা জ্বলন্ত মিথ্যা রুকুতে যাওয়ার সময় আহলে হাদিস ভাইয়েরা হাত তোলেন আমরা তুলি না আমাদের এখানের একজন মুসল্লির জামাই সৌদি আরব থাকেন দেশে আসলে আমার সাথে খুব মিলমিলাম ভক্তি শ্রদ্ধা দেখান গত ফিরে দেশে এসে দেখি যে আমি দেখি দূরে দূরে কিন্তু সামনে আসে না ওনার শ্বশুর এসে বললেন যে হুজুর উনি তো আপনাকে গালি দেয় আমাকে গালি দেয় ভাই কী ক্ষতি করছে ওনার গালি কেন দেয় আপনি হানো কি এই জন্য গালি দেয় ও আচ্ছা ওনাকে দেখে নামাজে হাত উঠায় আরো কি কি করে তো যদি সম্ভব হয় এক সময় আমার কাছে নিয়ে আসেন দেখি কেন হাতুলে ঠিক একদিন শ্বশুরে জামাইকে নিয়ে আসছে আমার কামরায় ওইখানে জামাইয়ের হাতে একখানা বাংলা বোখারি শরীফ বোখারি শরীফের অনুবাদ তাও পোস্ট থেকে এক আহলে হাদিস ভাই উনি অনুবাদটা আমার সামনে থেকে হুজুর দেখেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইকে বলতেছেন রুকুর সময় হাত উঠানো ওয়াজিব কেউ যদি ভুলে না উঠায় তাহলে সোসেজা দিতে হবে তো সেজদা না দিলে নামাজ হবে না আর ইচ্ছাপূর্বক না উঠাইলে নামাজ হবে না এই দেখেন বোখারি আমি খুললাম দেখি বোখারে শরীফের অনুবাদক হাদিসের পরে টিকা লাগাইছে টিকার মধ্যে লিখতেছে কি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই জুজ ও রফেল ইয়াদাই নামে কিতাবে লেখেন এই কথা বলে এরপরে বাকি কথাগুলো এগুলো বোখারি শরীফের নয় জুজ ও রফেল ইয়াদাইন নামে কিতাবের উদ্ধৃতি দিয়ে উনি লিখলেন যে ইমাম বোখারি বলতেছেন রুকুতে যাইতে হাত উঠানো ওয়াজিব না উঠলে নামাজ হবে না ভুলে না উঠলে সেজা সহ দিতে হবে সেজা সহ না দিলে নামাজ হবে না জুজু রফেল ইয়াদাইন নামে কিতাব বাংলা অনুবাদ আছে আনলাম খুললাম ভাই একটু পড়েন দেখা যায় কথার নাম নিশানা এখানে নেই তাহলে ভাই যে কিতাবের উদ্ধৃতি আপনার অনুবাদক দিলেন এই কিতাবে তো আপনার সামনে দিলাম এখানে কথাগুলো নাই কেন তার মানে অনুবাদক ইমাম বোখারের নামে মিথ্যা চালাই দিল বোখারে এই কথা বলেননি মিথ্যা চালাই দিল এখন তো চেহারা কালো চুপ তাহলে আর কোন মাসালা আছে সমস্যা এবার একটা একটা করে বলেন প্রত্যেকটি মাসালায় দেখবেন মিথ্যার আশ্রয় নিয়েছে ধোকার আশ্রয় নিয়েছে এইভাবে উম্মতে মোহাম্মদিয়ার মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে মিথ্যার আশ্রয় এরপর আর কোনো মাসালা বের করে না এরপর দেখি যে আবার দোয়া কালাম আবার আসাম সাফা সালাম এগুলো শুরু করছে তো এভাবে সামনে আসতে তো আলহামদুলিল্লাহ সংশোধন হয় সামনে আসে না ওই পিছনে ন্যাটে লেখে বা পিছনে অন্য মানুষকে বলে যে অমুকে এভাবে মিথ্যা বলে দোকা দেয় যদি সাহস থাকে তো আরবি বোখারে নিয়ে সামনে আসেন বাংলা নিয়ে আসবেন না এত অনুবাদ আপনি অনুবাদ করছেন আপনার মতো আরেকজনে করছে আরেকজনের মতো আমরা অনুবাদের নিয়ে এটা মানব না বোখারি শরীফ যেটা আরবি ইমাম বোখারি লিখছেন ওটা নিয়ে সামনে আসেন আপনিও পড়েন আমরাও পড়ি তখন দেখি কারটা ঠিক আর কারটা ভুল তখন দেখা যায় ওই সাহস কেন করেন না বাংলাটা নিয়ে কেন আসেন আরবিটা নিয়ে আসেন না কেন বলবো যে আরবি করতে জানি না তো না জানি হয় ইমাম হবেন না হয় মুক্তাদি ইমামও হবেন না মুক্তাদিও হবেন না উল্টা ইমামকে দিবেন গালি মুক্তাদির সাথে করবেন মারামারি এটা কি ভালো কাজ আবার প্রশ্ন চার মজাব এক মজাব মানতে হবে কেন চারটে একসাথে মানি এক মজাব মানতে হবে কেন আরে ভাই যেমন আমরা এখানে এখন নামাজ পড়লাম কয় ইমামের পিছনে একটা একসাথে করছি একজনের পিছনে না কেন এখানে মসজিদ আছে একটা ইমাম একজন তো আমরা বাধ্য হয়ে এই মসজিদে এক ইমামের পিছনে তো একটা করব ইমামে একজন তো তাহলে আমাদের দেশে আছে এক মজাব হানফি মজাব আছে এই মজাবের কিতাব আছে এই মজাবের আলেম আছে এই মজাবের মুফতি তো মানব কাকে এটাই তো মানব অন্যটা মানতে গেলে আপনারা যেরকম ধোকার শিকার হয়ে গেছেন আমরা তো ধোকার শিকার হোক তা আপনারা চান আপনাদের মতো আমরা ধোকা খাই আমরা এরকম বেকুব নই আলহামদুলিল্লাহ সারা জীবন কাটছে কিতাবের ভিতরে সারা জীবন কাটছে কিতাবের ভিতরে নিজের বাপদাদার চোদ্দ গোষ্ঠী এই লাইনে তারপর আমরা আরবি বোখারি আলহামদুলিল্লাহ পড়ি পড়াই আমরা বুঝি না আরেকজনের টিকার কিতাব উত্তরাবি লেখা তো নেটে দিয়ে দিয়েছেন তো দেখেন বোখারি সাহেব লিখছে কিতাব তা এত টিকাওয়ালা লিখছে বোখারি সাহেব তো লেখেননি কত বড় ধোকা এভাবে দোকা দিয়ে দিন কোনোদিন কায়েম হয় না দিন সত্যতা সততা স্বচ্ছতার ভিতর দিয়ে কায়েম হয় দোকার প্রতারণা দিয়ে দিন কায়েম করা যায় না আল্লাহ পাক বলেন নেই দোকা দিয়ে আরেকজনকে মুসলমান বানাও দোকা দিয়ে হানফি বানাও দোকা দিয়ে আহলে হাদিস বানাও আল্লাহ পাক বলেন নেই সহি কথা বলে বানাও যদি সাহস থাকে তো সহি কথা নিয়ে বোখারে নিয়ে সামনে আসুন তারপরে দেখবেন আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কেউ মাওলা বলা যায় আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে জিবরিল আমিনকে নবীর মাওলা বলছেন নেককার মোমেনকে নবীর মাওলা বলছেন তাহলে আমরা বললে দোষ কোথায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন